আমার কালেমা লাহিল্লাহ মর্যাদা সম্পর্কে অনেক হাদিস এসেছে তো বেশি বলার সময় নেই একটি হাদিস আপনাদের সামনে পাঠ করবো তবে সেই মর্যাদার হাদিস পাঠ করার আগে কয়েকটি কথা আরো বলিনি যে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেছেন ইল্লাল্লাহ জেনে নাও লা অর্থাৎ সত্য মাবুদ আল্লাহ ছাড়া আর কেউ নেই লাহ এর উপরই নির্মিত হয়েছে জান্নাত আর একে যে বর্জন করবে তার জন্য নির্মিত হয়েছে জাহান্নাম সম্মানিতা বোনের আমার স্নেহের মেয়েরা আমার সম্মানিত ভাইয়ের আমার স্নেহের ছেলেরা আমার ছোট থেকে আমরা যেন পাঠ করি লাহ ইল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হলো কি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই কালিমা লাহিল্লাহর মর্যাদা বর্ণনা করতে গিয়ে এক হাদিসে বলেছেন যে হাদিসটি ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন আর ইমাম ইবনে মাজা রহমতুল্লাহ আলেও নিজ সোনান গ্রন্থে বর্ণনা করেছেন আর ইমাম তিরমিজি নিজের জামে গ্রন্থে উল্লেখ করেছেন আরো অন্যান্য কিতাবের মধ্যে এই হাদিসটি পাওয়া যাবে সেই হাদিসটির ভাব অর্থ হলো এই যে কিয়ামতের ময়দানে প্রকাশ্যভাবে একজন ব্যক্তিকে উপস্থিত করা হবে তার সামনে তার আমল নামার যত বই সব পেশ করা হবে আর সেই আমল নামাতে যে সমস্ত পাপ লিপিবদ্ধ করা হয়েছে সেই পাপের খাতাগুলি তার সামনে তুলে ধরা হবে এতই বেশি খাতা হবে যে যতদূর সে দেখতে পাবে তার দৃষ্টি যতদূর যাবে দেখতে পাবে যে তার পাপের বই রয়েছে পাপের খাতা পরিপূর্ণ রয়েছে সে অসহায় হয়ে পড়বে আল্লাহ তালা বলবেন যে এইগুলি কি তুমি অস্বীকার করতে পারবে সে বলবে প্রভু গো আমার অস্বীকার করার কোন ক্ষমতা নেই আল্লাহ তালা এটাও বলবেন যে আমার কেরা কেরামন কাতেবিন কি তোমার প্রতি কোন অন্যায় করে কিছু লিখে দিয়েছে বলবে না কোনো কিছু নেই করেনি সে একেবারে অসহায় হয়ে পড়বে তখন আল্লাহ তালা বলবেন যে তোমার একটি সৎকর্ম আছে আমার কাছে এই হাদিসটিকে বলা হয় সাধারণত হাদিসুল বেতাকা তোমার একটি সৎকর্ম আছে একটি কাঠ আছে একটি পতাকা আছে যাতে লেখা আছে তোমার একটি বস্তু একটি নেকি তখন তার সামনে সেই কার্ড পেশ করা হবে যে এই যে তোমার কার্ড রয়েছে তুমি নিশ্চিন্ত থাকো তোমার প্রতি কোনো প্রকারের জুলুম করা হবে না অত্যাচার করা হবে না আজকে তুমি নিশ্চিন্ত থাকো তখন সে বলবে প্রভু গো এতগুলি পাপের খাতা আর একটি কার্ড সামনে রয়েছে এর দ্বারা আমার কি হবে আমি কি বাঁচতে পারবো আল্লাহ তালা বলবেন যে তোমার প্রতি কোন প্রকারের অন্যায় করা হবে না অত্যাচার করা হবে না আজকে তো তোমার এই কার্ড আর ওই সমস্ত পাপের খাতাগুলি ওজন করা হবে তুমি এখন ওজনটা দেখে নাও কিভাবে হচ্ছে সম্মানিত মুসলিম সমাজ আল্লাহ তালা বলবেন সেই বান্দাকে যে তোমার ওজন দেখে নাও সুতরাং যত পাপের খাতা আছে এক পাল্লাই রাখা হবে আর এক পাল্লাই রাখা হবে সেই কার্ডটি যেই কার্ডে লেখা আছে আসাদু আল্লাহ ইলাহা ও আসাদু আন্না মোহাম্মদ আন আব্দুহু আর এই কার্ডটি এক পাল্লায় রাখা হাদিসের মধ্যে এসছে ফাতা আশা তার পাপের যত খাতাগুলি ছিল হালকা হয়ে গেল ওপরে উঠে গেল আর সেই আসাদু আল্লাহ আন্না মুহাম্মাদান আব্দু রাসুল সেই কার্ড সেই কার্ডটি ভারী হয়ে গেল সুভান আল্লাহ সুভান সম্মানিত ভাই সম্মানিত ভাই ও বোনেরা আমার তাহলে এই কালেমাকে আঁকড়ে ধরার কতই প্রয়োজন রয়েছে আমাদের পাপের কোনো সীমা নেই তবে আমরা এখলাসের সহিত যেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহা রাসূল পাঠ করে কোন ব্যক্তি যখন মুসলমান হতে চাইবে তার জন্য এটাই করণীয় রয়েছে যে সে অন্তরে আল্লাহর প্রতি ও রাসুলের প্রতি ইমান স্থাপন করার পর মৌখিকভাবে স্বীকৃতি দিবে এবং বলবে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া তো এই কালেমা যেখানে আল্লাহর কালেমা থাকবে সেই যেখানে আল্লাহর নাম থাকবে আল্লাহর পবিত্র কালেমা থাকবে একত্ববাদের কালেমা তহিদের কালেমা সেখানে সেটাই হবে সর্বোচ্চের বিষয় সবচাইতে বেশি সম্মানিত বিষয় সেটাই ভারী হবে আল্লাহর নামের শহীদ আমি যখন উপস্থিত হব কেয়ামতের দিন তখন আমার পরিণাম ভালো হবে তাই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যেটা মুসলিম শরীফের মধ্যে হাদিস এসছে তোমাদের সেই ব্যক্তিগুলিকে কালেমা লা শিক্ষা দাও যে ব্যক্তির মরণ কাছে এসছে বিছানা মরণের বিছানায় রয়েছে মরণের মরণের নিদর্শন প্রকাশ পেয়ে গেছে তাকে একবার বলিয়ে দাও একবার তার সামনে পাঠ করো তোমার শুনে সেও পাঠ করবে লা সম্মানিত ভাই ও বোনেরা আমার এই লাই রাহিল্লাহ কালেমাকে যেন আমরা আঁকড়ে ধরি এই কালেমা লাই যখন আপনি আঁকড়ে ধরবেন তখন আল্লাহকে সব জায়গায় পাবেন আল্লাহকে সব জায়গায় পাওয়ার মানে হলো যে আল্লাহ তালার দয়া বরকত কল্যাণ তৌফিক আল্লাহ তালার তৌফিক সব জায়গায় পাবেন যদিও আল্লাহ তালা আরসির ঊর্ধ্বে অবস্থিত রয়েছেন সম্মানিত ভাই ও বোনেরা আমার সুতরাং আপনি আমি সবাই পাঠ করব যত পারবো পাঠ করব আসাদু আল্লাহ ইলাহা ওয়াসাদু আন্না এটা পাঠ করব কিংবা শুধু পাঠ করব জিকির হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ কেন যে রাসুল্লাহাম বলেছেন আফদাল ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হলো লাহ এই জন্য নুহাল আল ইসলাম তার সন্তানদেরকেও বলে গেছিলেন যে দেখো ছেলেরা দুইটি বস্তু তোমরা আঁকড়ে ধরবে যার মধ্যে একটি বস্তু হলো লাহ সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিতা বোনেরা আমার আমি এখান থেকে শেষ করলাম আকুল কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লি সাইরিল মুসলিমিন ওয়াল মুসলিমাত মিন কুল্লি দামবি ওয়া আতুবু ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু